দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারি গুণগান দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারি গুণগান দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারি গুণগান ওই যে পাখি বলছে ডাকি মালিক মোদের আল্লাহ মহান মালিক মোদের আল্লাহ মহান দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারি গুণগান দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারি গুণগান করছে তারি গুণগান যে নাম শুনে ওই আকাশে জ্বলছে তারা ঝালমল যার হুকুমে সুরের তালে বইছে নদী যে নাম শুনে ওই আকাশে জ্বলছে তারা ঝলমল যার হুকুমে সুরের তালে বইছে নদী টলমল যে নাম শুনে ওই আকাশে জ্বলছে তারা ঝলমল যার হুকুমে সুরের তালে বইছে নদী টলমল তার হুকুমে আমরা সবাই করছি বসত জোরে জাহান দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারে গুণগান দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারে গুণগান ওই যে পাখি বলছে ডাকি মালিক মোদের আল্লাহ মহান মালিক মোদের আল্লাহ মহান দূর পাহাড় ঝর্ণা ধারা করছে তারে গুনগা দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারে গুনগা করছে তারি গুনগা যার হুকুমে ভুবনে আধার থেকে আলো হয় তার বিধানে চললে মোদের পুল সিরাতের নেই কো ভয় যার হুকুমে জীবনে আধার থেকে আলো হয় তার বিধারে চললে মোদের ফুল সিরাতের নেই তো ভয় যার হুকুমে ভুবনে আধার থেকে আলো হয় তার বিধারে চললে মোদের ফুল সিরাতের নেই তো ভয় ওই কবরে রাজব থেকে রক্ষা করো হে রহমান দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারে গুণগান দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারে গুণগান ওই যে পাখি বলছে ডাকি মালিক মোদের আল্লাহ মহান মালিক মোদের আল্লাহ মহান দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারে গুণগান দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারি গুণগান ওই যে পাখি বলছে ডাকি মালিক মোদের আল্লাহ মহান মালিক মোদের আল্লাহ মহান দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারি গুণগান দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারি গুণগান দূর পাহাড়ের ঝর্ণা ধারা করছে তারি গুণগান করছে তারি গুণগান